আজকে যেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব তা হচ্ছে সোনালী শিশুদের সামাজিক বন্ধন সামাজিক তাদের দায়িত্ব সামাজিক তাদের অনুভূতি কেমন থাকবে সমাজের সাথে তাদের সম্পর্ক কেমন থাকবে ইত্যকার অনেকগুলো বিষয় নিয়ে আমরা গত কয়েকটি পর্ব ধরে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আলোচনার মূল বক্তব্য হচ্ছে সামাজিক প্রশিক্ষণ তাদেরকে প্রদান করা অর্থাৎ সমাজের সাথে তাদের সম্পর্কের একটি একটি রূপরেখা আমরা এখানে দাঁড় করানোর চেষ্টা করছি আমরা বলেছি যে শিশুদেরকে যদি তাদেরকে সমাজের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তৈরি করতে হয় সমাজ পরবর্তীতে যারা নির্মাণ করবে সমাজকে যারা নেতৃত্ব প্রদান করবে সেই শিশুদেরকে আমরা যদি তৈরি করতে হয় তাহলে বড়দের মজলিসগুলোতে তাদেরকে নিয়ে যেতে হবে আমরা আরও মৌলিক অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে যে সোনালী শিশুদের জন্যে তাদের বন্ধুবান্ধব কারা হবে সেই বন্ধুবান্ধব তাদের জন্য নির্বাচন করা সোনালী শিশুদেরকে সালাম এর প্রশিক্ষণ দেয়া সোনালী শিশুদের দেরকে মাঝে মাঝে দেখতে যাওয়া যদি তারা অসুস্থ হয়ে পড়ে এবং আমরা আরও আলোচনা করব সোনালী শিশুদেরকে বেচা কেনা ইত্যাদি কার্যকলাপে তাদেরকে এঙ্গেজ করা তাদেরকে প্রশিক্ষিত করে তোলা অর্থাৎ পরবর্তী যদি তাদেরকে কোনো অন্টারপ্রেনিয়রশিপ কোনো দায়িত্ব পালন করতে হয় উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করতে হয় যদি সমাজে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সমাজের সেবামূলক কাজ করতে হয় তাহলে তো তাদেরকে ম্যানেজমেন্ট লিডারশিপ ইত্যাদি কাজে তাদেরকে বা অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি কাজে তাদেরকে দক্ষ প্রাজ্ঞ অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন হতে হবে সে বিষয়গুলোতে আমরা ইনশাল্লাহ আলোচনা করব তো প্রথমে যে বিষয়টি আমরা আলোচনায় নিয়ে আসছি তা হচ্ছে সোনালি শিশুদেরকে সামাজিক প্রশিক্ষণ দিতে হলে সমাজের মূল্যবোধগুলো তাদেরকে শেখাতে হলে সমাজের বন্ধন কেমন হবে সেটি তাদেরকে জানাতে হলে আমাদেরকে তাদেরকে আগ বাড়িয়ে মূল্যবোধগুলো দেখিয়ে দিতে হবে আমাদের নিজেদেরকে তার প্রয়োগ তাদের সামনে করতে হবে বা তাদের উপর প্রয়োগ করতে হবে যেমন তার একটি এক্সাম্পল হলো যে তাদেরকে সালাম দেয়া আগ বাড়িয়ে শিশুদেরকে সালাম দেয়া আপনি শিশুরা আপনাকে সালাম দেবে এই প্রত্যাশা তাদের কাছ থেকে না করে বরং আপনি তাদেরকে আগ বাড়িয়ে সালাম দেবেন and in this way they will learn that it is to the first thing to be first is to offer salam যে প্রথম যে জিনিসটি করা দরকার সেটি হচ্ছে সালাম অর্থাৎ যার মাধ্যমে আমাদের আইস যে আইস মেল্টিং হবে অথবা আইস ব্রেকিং হবে অথবা আমরা বলি যে বরফ গলার কাজটি হবে কথা শুরু করবে যেটি মেফতাহুল কালাম the key to any discussion the key to an space সেটি হবে সালাম আমরা এই বিষয়টি অবশ্যই শিশুদেরকে আমাদের কার্যকলাপের মাধ্যমে দেখিয়ে দিতে হবে আমরা যখন কোনো শিশুকে দেখব তখন আমরা তাকে সালাম প্রদান করব তাহলে সে বুঝতে পারবে যে না কথার আগে সালাম দিতে হয় এই শিক্ষাটি আমরা তাকে প্রদান করব আমাদের কাজের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাম তো তাই করতেন তিনি যদি রাসুল হয়ে নবী হয়ে সে কাজটি করেন তাহলে আমাদেরকে দুটো বিষয় একটি হচ্ছে রাসুল হয়ে তিনি করছেন অতএব আমরা কেন করছি না দু নম্বর হচ্ছে তিনি করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন this is to be done. First, the, the seniors should take the যে সিনিয়র uh, তারা এই দায়িত্বটি পালন করবে এবং বুখারি এবং মুসলিম আনাসরদি আল্লাহ তালাহ থেকে হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাম মার্রা আলা সিমি সুবিয়ানিন ফসাল্লাম আলিহিম রসুল ইসলাম তিনি আনাসরদি আল্লাহ তিনি নিজেই একবার একদল বাচ্চার পাশে দিয়ে যাচ্ছিলেন শিশুর পাশে দিয়ে যাচ্ছিলেন এবং তিনি সালাম দিলেন তাদেরকে এবং তিনি বললেন কেন রসুল ইসলাম ইয়া ফাল রসুল ইসলাম এমনটি করতেন তিনিও এমনিভাবে শিশুদের পাশে দিয়ে যেতে তিনি সালাম প্রদান করতেন আমরা এর আগে আনাস রাজি আল্লাহ তার হাদিস বর্ণনা করেছিলাম যেখানে এ কথা এসেছে যে তিনি বলেছেন ফেজা আর রাসুল্লাহ সাল্লাম ফেসাল্লাম আলা সুইবিয়ানি ওহমিয়াল আবুন রাসুল্লাহ সাল্লাম আসলেন এবং শিশুরা খেলছিল এমত অবস্থায় তিনি তাদেরকে সালাম প্রদান করলেন যেখানে আমরা ওই হাদিসটি বর্ণনা করেছিলাম যে হজরত আনাসরদি আল্লাহ তালাহুকে তার একটি কাজে পাঠালেন তিনি সেই কাজটি করতে গিয়ে তিনি একটু দেরি করলেন বাচ্চাদের সাথে তিনি বাচ্চাদের সাথে আসলে খেলছিলেন রাসুল্লাহ সাল্লাহাম সেখানে আসলেন এবং তাদেরকে সালাম দিলেন এবং আনাসকে বললেন যে তোমাকে একটি কাজে আমি পাঠাতে চাই আনাসরদি আল্লাহ সেই কাজে চলে গিয়েছেন সেই হাদিসে আমরা এটি বর্ণনা করেছিলাম গত পর্বে তো এখানে ইবনে হাজার রহমুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় যে রাসুলাম এসে একদল শিশুকে খেলারত অবস্থায় দেখলেও তিনি তাদেরকে সালাম প্রদান করলেন এই হাদিসের ব্যাখ্যায় একটি একটি তালিক মানে একটি সংশ্লিষ্ট হাদিস বর্ণনা করলেন ইবনে হাজার রহমুল্লাহ তার ফথুল বাড়ি তিনি বলছেন ও আখরাজান হাদিস আলবাব মিন তরিকে জাফর ইবনে সুলাইমান আনসাবিত মিন ইয়াজুরুল তিনি এই হাদিসের আরেকটু পূর্ববর্তী আমার মনে হচ্ছে যেন এই হাদিসের খণ্ডিত অংশ ইমাম বখারি বর্ণনা করেছেন এবং তার আরেকটি অংশ রয়েছে যেটা তার পূর্বাংশ সেই পূর্বাংশ হজরত ইমাম নাসাই রহমাল্লাহ তার সুনানে বর্ণনা করেছেন সেখানে তিনি বলছেন যে রাসুল আসলাম কখনো কখনো আনসারদেরকে তিনি ভিজিট করতেন জেহারাতে যেতেন আনসারদের ফাইউসাল্লিম আয়লা সুবিয়ানিহিম আনসারদের যে শিশুরা আছে তিনি তাদেরকে সালাম প্রদান করতেন ওয়াম উ সাহুম তিনি তাদের মাথাগুলো মাথাগুলো স্পর্শ করতেন মাথাগুলো মাসে মাসে করে দিতেন মাথাগুলো তিনি মাথায় হাত বুলিয়ে দিতেন ওয়াদুলাহুম এবং তিনি তাদের জন্য দোয়া করতেন সুবহান আল্লাহ হামদি শিশুদের সাথে তার সম্পর্ক আমার তো মনে হয় আমাদের তো মনে হয় আলোচনার পর যে তিনি শিশুদেরই নবী ছিলেন বুঝি শিশুদেরকে তিনি এতটা গুরুত্ব প্রদান করতেন তার মানে হচ্ছে এই শিশুরাই তো পরবর্তীতে জাতির ভবিষ্যৎ হবে রাসুল আসলাম সেটি বুঝতেন এবং এই জন্য তিনি আনসারি সাহাবিদের এলাকায় তিনি যেতেন সেগুলো ভিজিট করতেন তিনি সেখানে ছোট বাচ্চাদের শিশুদেরকে তিনি সালাম প্রদান করতেন তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন কার্লিং করা তাদেরকে আদর করা তাদেরকে তাদেরকে ভালোবাসা এটার একটা প্রকাশস্বরূপ এবং তিনি তাদের জন্য দোয়া করতেন রাসুল্লাহ সাল্লাহ আলসালাম এই কাজটি বারবারই করতেন এটি কিন্তু একবার নয় এবং এই জন্য হাদিসের যে ভাষ্য এই ভাষ্য থেকে বোঝা যায় যে এটা তিনি যখনই মাঝে মাঝে তিনি কাজটি করতেন মাররা আলা সৈবিয়ানে তিনি একবার যাচ্ছিলেন একবারই যে জীবনে এমন ঘটনা ঘটেছে তা কিন্তু নয় যদিও আমরা জানি না এই শিশুরা কারা তাদের নাম কিন্তু আমাদের জানা নেই কিন্তু ইমাম মুসলিম ইমাম নাসাই আবু দাউদ সুলাইমান ইবনে মুগিরা সাবে থেকে তিনি হাদিসটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন সুবিয়ানুনের জায়গায় গেলমানুন শিশু সুবিয়া মানে ছোট গেলমান মানীয় শিশু বালক এখানে বালকদের কথা এখানে উল্লেখিত হয়েছে যদি ইবনু সিন্নি আবু নাইম আমালুল ইয়ামাল্লাইলাতে তারা ওসমান ইবনে মাতোয়ার সাহাবের থেকে যেই হাদিসটি বর্ণনা করেছেন এই বর্ণে সেখানে হচ্ছে আসসালামু আলাইকুম ইয়াসুবিয়ান রসুলাম বলতেন হে শিশুরা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আসসালাম আলাইকুম ইয়াসবিয়ান হে শিশুরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তিনি শিশুদেরকে আলাদা করে তিনি উল্লেখ করতেন এভাবে রাসুল্লাহ সাল আলি ওসাল্লাম তিনি শিশুদেরকে গুরুত্ব প্রদান করতেন ইমাম আবু হামিদ এমনি হুমাই থেকে বর্ণনা করছেন যিনি আনাসাদি আল্লাহতান থেকে বর্ণনা করছেন যে ইনতাহা ইলাইনান নবী সাল্লাহ সাল্লাম ওয়ানা গোলাম ফি সুবিয়ানিন রাসুলাম আমাদের কাছে আসলেন আমি তখন এই যে একদল বালক সেখানে ছিল আমিও তাদের মধ্যে একজন বালক ছিলাম ফাসাল্লাম আলাইনা তিনি আমাদেরকে সালাম প্রদান করলেন ওয়ার সালানি ফি হাজেতেন তিনি আমাদেরকে একটা পাজ আমাকে পার্সোনালি তিনি একটি কাজে পাঠালেন ওয়া ওয়াজালা তরিকে তিনি রাস্তায় বসেছিলেন আমার জন্য ইয়ান তাজুরু হাত্তা রাজা আমি ফিরে আসা পর্যন্ত তিনি অপেক্ষায় ছিলেন কল ইবনু বাত্তল ইবনু বাত্তল এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে ফিস সালামি আলা সুবিয়ানে তদরিবুহুম আলা আদাব শরিয়া রাসূলুল্লাহ এই শিশুদেরকে সালাম দেওয়ার মাধ্যমে তিনি শরীয়তের যে শিষ্টাচার এই শিষ্টাচারের প্রশিক্ষণ তাদেরকে প্রদান করলেন আমরা যে সামাজিক প্রশিক্ষণের কথা বলছি আবার এইদিকে বড়দেরও কিন্তু একটা শিক্ষা রয়েছে বড়দের যে অহংকার আত্মম্ভরিতা বড়ত্ব ভাব এগুলো কিন্তু এর মাধ্যমে কমে যায় আর তাদের মধ্যে একটা বিনয় নম্রতা আর তার মধ্যে একটা সাবমিসিভ সারেন্ডার ফুল বা অন্যকে মমতা করা ভালোবাসা শ্রদ্ধা করা এইরকম একটি প্রবণতা কিন্তু বড়দের মধ্যেও তৈরি হয় কর্করস্যতা তার থেকে দূর হয়ে যায় তার মাঝে খুব সফটনেস কাইন্ডনেস তার মধ্যে তৈরি হয় এবং এই জন্যে রাসুল্লাহ সাল্লাম সালাম দিয়ে এই দুটো জিনিস তিনি বোঝাতে চাইতেন তো প্রিয় দর্শক আমরা এই জায়গা থেকে যে বিষয়টি বুঝতে পারলাম তা হচ্ছে যে শিশুদেরকে সালাম দিতে হবে এখন এই সালাম কিন্তু আমরা যেমন ধরুন আপনি আমি আমরা যখন আমাদের বাড়ি ঘরগুলোতে যাই তখন আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে আমরা বলবো আসসালাম আলাইকুম এর মাধ্যমে তারা শিখবে যেই বাবা মা তাদের সন্তানদেরকে সালাম দেয় না সেই সন্তানরা তাদের বাবা মাকে এবং অন্যদেরকে সালাম দেওয়া শেখে না আমাদেরকে এটা শেখাতে হবে আমাদেরকে এটা নিজেরা প্র্যাকটিস করে জানাতে হবে হয়তো আবহরাদি আল্লাহ তানু থেকে ইমাম বখারি এবং মুসলিম হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসুল আসলাম কলা ইউসাল্লিমুর রাকে আল মাসি যে একজন একজন আরোহী তিনি একজন পায়ে হাঁটা লোককে সালাম প্রদান করবে এবং ওয়াল ম্যাশি আলাল কায়েদ একজন পায়ে হাঁটা লোক তিনি সালাম করবেন যিনি বসে আছেন তাকে ওয়াল কালিল আলাল কাসির এবং বড় এবং একটা ছোট সংখ্যক লোকেরা বড় সংখ্যক লোকদেরকে সালাম প্রদান করবে বোখারের বর্ণনায় আরেকটু আছে ওয়ার সগির আল কাবির ছোটরা বড়দেরকে সালাম প্রদান করবে এই ছোটরা বড়দেরকে সালাম প্রদান করে এটা শিষ্টাচার কিন্তু বড়রা ছোটদেরকে সালাম প্রদান করার মাধ্যমে তাদেরকে শিষ্টাচার শেখাবে যে এভাবেই করতে হয় এবং তিরমিজ রহমুল্লাহ আনাসদি থেকে হাদিস বর্ণনা করছেন ইসলাম বলেছেন ইয়া বুনাইয়া ইদা দাখাল তা আলা আহলিক আমরা বলেছি যে আমরা যখন ঘরে প্রবেশ করব তখন আমরা সালাম প্রদান করব আমাদের সন্তানরাও ঘরে প্রবেশ করার পর তারা যাতে বাবা মাকে সালাম প্রদান করে ইসলাম বলেছেন আনাসাদি আল্লাহ তালকে লক্ষ্য করে হে বৎস যখন তুমি তোমার পরিবারের কাছে যাবে তোমার বাড়িতে ঢুকবে ফাসাল্লিম তখন তুমি সালাম প্রদান করবে ইয়াকুন ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক তাহলে এটি তোমার জন্য এবং তোমার পরিবারের সদস্যের জন্য তোমার পরিবারের সদস্যদের জন্য বরকতের কারণ হবে যদি তুমি এভাবে সালাম প্রদান করো এখান থেকে আমরা যে বিষয়টি এখানে অনেক লম্বা আলোচনা আমরা তত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমরা শুধু আপনাদেরকে এই অনুভূতিটি দেওয়ার চেষ্টা করছি যে শিশুদেরকে যদি সামাজিক দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত করতে হয় তাহলে দায়িত্ব চিত্তানুভূতি তাদেরকে তাদের মাঝে জাগরুক করতে হবে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে this is how to perform your responsibility this are the responsibilities you have with your society এটি তাদেরকে দেখিয়ে দিতে হবে দু নম্বর বিষয় হচ্ছে শিশুদেরকে যদি তাদের অনুভূতিতে নাড়া দিতে হয় তাদের মধ্যে যদি একটা অনুভূতি তৈরি করতে হয় একটা আবেগ তৈরি করতে হয় সমাজের মধ্যে যদি বন্ধন তৈরি করতে হয় তাহলে শিশুরা যখন অসুস্থ হবে তারা যখন রোগাক্রান্ত হবে তখন তাদেরকে দেখতে যাওয়া রাসুল্লাহ সাল আলী হাসলাম শিশুদেরকে দেখতে যেতেন একটা সামাজিক বন্ধন তিনি তাদের মধ্যে তৈরি করেছেন তিনি তাদেরকে দেখতে যেতেন এবং তিনি তাদের সেবা শুশ্রূষা করতেন আর এই কাজে করার মাধ্যমে রাসুসলাম তাদের মধ্যে একটা ভালো গুণের অভ্যাস তৈরি করে দিয়েছেন যে শিশুদের তখন এই অনুভূতি তৈরি হয় যে অন্য কেউ যদি রোগাক্রান্ত হয় আমি মনের রোগের কথা বলছি শরীরের রোগের কথা বলছি ধর্মীয় রোগের কথা বলছি সকল রোগের কথা এখানে বলছি তখন রাসুল্লাহ সাল আলী এই প্রশিক্ষণ পেয়ে শিশুরাও কিন্তু তখন অন্যদের যত রোগ আছে ডিজিজ আছে এই সকল ডিজিজগুলো দুর্বৃত করার জন্য তারা যেতেন এবং আমরা এই ডিজিজের কথা বলছি যে এটা যে কোনো ডিজিজ যেমন সাল্লাম কোনো একজন শিশুকে দেখলেন যে সে অসুস্থ কিন্তু তার এই অসুস্থতা একদিকে তার শারীরিক অসুস্থতা ছিল অন্যদিকে তার রিলিজিয়াস ডিজিজ ছিল অর্থাৎ ধর্ম সে বুঝত না ইসলাম সে এখনো এখনো গ্রহণ করেনি রাসুল্লাহ সাল আলী আসলাম সেখানে গেলেন ইমাম বখারি হাদিসটি বর্ণনা করছেন এবং অ্যাগেইন আরেকজন শিশু হাদিসটি বর্ণনা করছেন আনাসারদি আল্লাহ তালানহু তিনি বলেন কেন গোলামুন ইউন ইয়াকিবুল নবী সাল্লাহ সাল্লাম এক ইহুদি গোলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেবা করতেন ফ্যাতাহুল নবী আউদু সে অসুস্থ হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ তাকে দেখা তাকে দেখতে যান তার সেবা করতে যান এবং ফাঁকা আদা দ্বারা তিনি তার মাথার পাশে বসলেন ফাঁকা আল্লাহ তিনি তাকে বলেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো ফানজরা ইলা আবিহি সে তার বাবার দিকে তাকালো অহু আইন্দাহু তার বাবা তার কাছেই ছিল ফাঁকা তখন তার বাবা তাকে বলল আত আবুল কাসেম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাম যা বলে তুমি তাই করো ফা আসলাম এই শিশুটি তখন ইসলাম গ্রহণ করলো ফাখারাজান নবী ওরসলাম তখন এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন অহো ইয়াকুল এই কথা বলতে বলতে আল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্কাদাহমিনান্নার সে আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ এই শিশুকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন সুফহান আল্লাহ তাহলে আমরা যে কথা বলছি যে শিশুকে আপনি দেখতে যাবেন এই যে তার সেবা করা তার অসুস্থতার রোগ তার যে অসুস্থতা রয়েছে সেই অসুস্থতার রোগ চিহ্নিত করে তার জন্য ঔষধপত্র ইত্যাদি ব্যবস্থা করা তাকে দেখতে যাওয়া এই এটি কিন্তু শুধুমাত্র তার শারীরিক অসুস্থতার কথা বলছে না এখানে কিন্তু আমরা তার আধ্যাত্মিক অসুস্থতা তার তার যে ধর্মীয় অসুস্থতা সেই অসুস্থতার কথাও কিন্তু এখানে উল্লেখ করলাম এবং রাসুসলাম সেটার ট্রিটমেন্টও কিন্তু এখানে করেছেন প্রিয় দর্শক এরপর আমরা যেটা বলতে চাই তা হচ্ছে যে শিশুদের বন্ধু বান্ধব কারা হবে তা কিন্তু নির্ধারণ করে দেয় আমরা আনফর্চুনেটলি শিশুদের বন্ধু বানিয়ে দিচ্ছি টেলিভিশন তাদের বন্ধু বানিয়ে দিচ্ছি স্মার্টফোন অথবা ধরুন আমরা বানিয়ে দিচ্ছি ইন্টারনেট আমরা বানিয়ে দিচ্ছি স্যাটেলাইট আমরা বানিয়ে দিচ্ছি ক্লাব আমরা বানিয়ে দিচ্ছি খেলাধুলা ইত্যাদি তাদের বন্ধু বান্ধবে পরিণত করে দিচ্ছি ফেসবুক ইত্যাদি তাদের বন্ধুতে বন্ধু পরিণত হয়েছে এখন তাদের ফ্রেন্ড নেই এখন তাদের ফেসবুক আছে এফ এর পরিবর্তে আর একটি এফ এসে তাদের স্থান গড়ে তাদের স্থান গ্রহণ করে নিয়েছে আমাদের শিশুদেরকে দেখাতে হবে যে সত্যিকার তারা তাদের ফ্রেন্ড কারা ভার্চুয়াল অ্যান্ড অ্যাকচুয়াল সত্যিকার মানে অ্যাকচুয়াল মানে মানুষ বন্ধু কারা এবং মানুষের বাহিরে যে ভার্চুয়াল যেটা এই ভার্চুয়াল ফ্রেন্ড তাদের কারা এটা কিন্তু আমাদেরকে ধরিয়ে দিতে হবে আমাদেরকে বলে দিতে হবে কারণ সামাজিক বন্ধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে বন্ধুত্ব সামাজিক বন্ধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে ভ্রাতৃত্ব সামাজিক বন্ধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে অন্যের সাথে সম্পর্ক তৈরি অ্যাফেয়ার এই যে অন্যের সাথে অ্যাফেয়ার রিলেশন তৈরি করা এই রিলেশনটা যাতে যার সাথে রিলেশন তৈরি হচ্ছে এই রিলেশনটা যাতে অত্যন্ত জেনুইন হয় ভালো মানুষের সাথে হয় we are to show them the way we are to make some people their friends আমরা অন্যদেরকে তাদের বন্ধু বানিয়ে দেওয়া দরকার বা তাদেরকে দেখিয়ে দেওয়া দরকার যে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আমরা দেখতে হবে যে আমাদের শিশুরা কাদের সাথে মিশছে কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে কাদের সাথে তারা তাদের সম্পর্ক তৈরি করছে আমরা তাদেরকে প্রত্যেকটি জিনিস দেখিয়ে দিতে হবে এবং এই জন্যে দায়িত্বটি কিন্তু আমাদের অনেক অনেক বড় আমরা সে বিষয়ে অবশ্য পরে কখনো আলোচনা করব তো তো এখানে যে বিষয়টি আমরা বলতে চাই তা হচ্ছে যে পিতামাতার খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে তার সন্তানদের জন্য তার সন্তানদের জন্য উত্তম বন্ধু নির্বাচন করে দেয়া এবং এর মাধ্যমে তারা কিন্তু শিশু লালন পালন সোনালী শিশু গঠন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ তারা করলেন অত্যন্ত বিশাল বড় একটি গুরুত্বপূর্ণ কাজ কারণ এর বিপরীত শিশুরা কিন্তু তারা বন্ধু চাই বন্ধু তারা আপনি যদি নিষেধ করেন তাহলে তারা কিন্তু অথবা আড়ালে আপডালে তারা ভার্চুয়াল অ্যাকচুয়াল ফ্রেন্ড না পেলে তারা ভার্চুয়াল অনেকে ফ্রেন্ড বানিয়ে ফেলবে যেটা আমরা বলছিলাম যে ফেসবুক ফ্রেন্ড বা এর টুইটার ফ্রেন্ড অথবা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজের তাকে আপনি নিয়ে যাচ্ছেন না অতএব যোগাযোগ মাধ্যম বা এই জাতীয় ডিজিটাল ফ্রেন্ড সে বানিয়ে ফেলবে অথবা আপনি তাকে যদি অ্যানালগ বা অ্যাকচুয়াল ফ্রেন্ড না বানান তার জন্য তৈরি না করেন তাহলে ডিজিটাল ফ্রেন্ড সে তৈরি করবে কারণ এটা তার ফেতরাত এটা তার নেচার এটা তার প্রকৃতি প্রকৃতিকে কোনোভাবে অস্বীকার করা যায় যায় না তো আমরা যাতে এই জায়গাটিতে তাদের জন্য উত্তম বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে বন্ধুর ক্রাইটেরিয়া বলেই তাদেরকে বলে দেই কাদেরকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করবে তাদের কাছে তাদেরকে নিয়ে যাই তাদেরকে এদের কাছে নিয়ে আসি এদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করি এইটি আমরা এই জন্য দেখি রাসুল্লাহ সাল আলিয়া তিনি ছোটবেলায় তিনি কিন্তু শিশুদের সাথে খেলতেন শিশুরা তার বন্ধু ছিল অনেকেই তার বন্ধু ছিল এদের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম খেলতেন এবং রাসুল্লাহ সাল্লাহ তাদেরকে একসাথে খেলতে দেখলে তিনি খুবই খুশি হতেন রাসুল ইসলাম কখনও কোনো শিশুদেরকে খেলতে দেখেছেন কিন্তু তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন ছত্রভঙ্গ করেছেন তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছেন এটি কখনো ঘটেনি বরং আমরা দেখেছি আজকের আলোচনায়ও যে তিনি শিশুদেরকে দেখেছেন খেলতে কিন্তু কোনো কথা না বলে তিনি শুধু তাদেরকে বলেছেন আসসালামু আলাইকুম ইয়া সৈবিয়ান হে শিশুরা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক রাসুল্লাহ সাল আলী আসসালাম আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শান্তি রহমত কল্যাণ ইত্যাদি কামনা করতেন রাসুল্লাহ সাল আলী আসসালাম তাদেরকে খেলতে দেখেও তিনি তাদেরকে অন্য কোনোভাবে কোনো কথা বলেননি এভাবে রাসুল্লাহ সাল আলী আসসালাম শিশুদের সাথে বন্ধুত্ব তৈরি করার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে না শিশুরা বন্ধুত্বের আবদ্ধ তারা থাকবে কিন্তু বন্ধু কারা তাদেরকে তারা তাদের খেলার পাঠি তাদেরকে খেলার সাথী তাদের পাঠের পাঠি সাথী হিসেবে গ্রহণ করেছে এগুলো কিন্তু আমাদের দেখার বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয়ে তাকে আগে সে ফিলসফি তাকে সেই দর্শন প্রদান করা পরবর্তীতে তার কাছ থেকে এগুলো জানা এবং তাকে সাজেস্ট করা যে অ্যাডভাইস করা যে এই কাজটি তোমার করা দরকার এই কাজটি তুমি করতে পারবে না এইভাবে মূলত আমাদের শিশুদেরকে আমাদের প্রতিকূলতা থেকে এই যে সমাজে আমরা আছি দুর্ভাগ্যজনকভাবে এই সমাজের এই কলুষতা থেকে তাদেরকে আমাদের রক্ষা করতে হবে প্রিয় দর্শক এই জায়গায় যদি আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু চরম ব্যর্থতা চরম গ্লানি আমাদের জন্য অপেক্ষা করবে সর্বশেষ যে পয়েন্টের উপর আলোচনা করতে চাই তা হচ্ছে শিশুদেরকে কেনাকাটায় অভিজ্ঞ করা এখানে কেনাকাটা বলতে কি শুধু আমরা কেনাকাটা বোঝাচ্ছি না কেনাকাটা বলতে আমরা তাদেরকে দায়িত্বশীলতা উদ্যোগী উদ্যম অথবা কোনো এন্টারপ্রাইজ গ্রহণ করা কোনো উদ্যোক্তার কথা বলছি যে কোনো উদ্যোক্তা হিসেবে সে কাজ করা সে নিজে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করবে সে নিজে একটা ব্যবসা প্ল্যান করবে সে পরবর্তীতে সমাজ পরিচালনার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান তৈরি করবে এই কাজে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাকে প্রশিক্ষিত করে তোলা বাস্তবতার মুখোমুখি তাকে দাঁড় করিয়ে দেয়া নতুন সমাজে নতুন সভ্যতায় নতুন পরিস্থিতিতে যাওয়ার পর যাতে সে নিজকে মানিয়ে নিতে পারে খাপ খাইয়ে নিতে পারে সেই সমাজে যাতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এমন ব্যক্তিতে তাকে পরিণত করা এটি কিন্তু আমাদের দায়িত্ব তো আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ যে শিশুদেরকে তাদেরকে আমরা এই উদ্যোক্তা হিসেবে তৈরি করার ক্ষেত্রে আমাদের কাজ কি এই বিষয়ে এবং তাদেরকে ইসলামিক জালসাগুলোতে আলোচনাগুলোতে তাদেরকে নিয়ে যাওয়া তাদেরকে যারা ইসলামিক ব্যক্তি তাদের সাথে তাদেরকে থাকতে দেয়া এবং তাদেরকে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সাহাবাই কামরাদি আল্লাহ তালাহম তারা শিশুদের সাথে কিভাবে আচরণ করেছেন সে আচরণের কিছু নমুনা এক্সাম্পল হিসাবে আমরা আপনাদের সামনে আগামী পর্বে এই আলোচনাটি যখন শেষ করব তখন একটা আর র্যাপ আপ করব গোটা আলোচনাটাকে একটা সামারি করে নেক্সট পর্বে মানে আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা ইনশাল্লাহ অবশ্যই আগামী পর্ব আপনারা দেখবেন তারপরে আমরা আবার নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন ওসল আল্লাহ সুবাহানুমত আলা আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ